সারা দুনিয়ার মুসলিম এক হয় সবে মদিনায় মদিনায় সারা দুনিয়ার মুসলিম এক হয় সবে জিতে মায় সারা দুনিয়ার মুসলিম এক হয় সবে মদিনায় মদিনায় সারা দুনিয়ার মুসলিম এক হয় সবে যেতে মায় মায় সাদা কালো ধনী গরিব সবে এক দস্তর খানায় খানায় অমির ফকির দুহাত তুলে ভুলে গিয়ে হিংসা হিংসা এভাবেই যদি চলে ইসলাম পৃথিবীতে দুঃখের বেড়া জাল ভাঙবে ভাঙবে ধনী গরিব সবে মিলে একসাথে বলবে আল্লাহু আকবার প্রভু হে প্রভু হে আল্লাহু আকবার پر ہے اللہ اکبار پربھو ہے پربھو ہے اللہو اکبار پربھو ہے پربھو ہے اللہ بار پربھو ہے টেকনাফতে তুলিয়া ইরাক রাশিয়া চাইনিজ ব্রিটেন আমেরিকায় আমেরিকায় পৃথিবীর চার কোণে এ জামাত পৌঁছবে ডাকবে সবাই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ Teknaf Tetulia Iraq Russia Chinese Britain আমেরিকায় আমেরিকায় পৃথিবীর চার এ জামাত পৌঁছবে ডাকবে সবাই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এভাবেই মুসলিম প্রভুর প্রেমেতে হাত তুলে তোর আগের ওই পারে ওই পারে আল্লাহু আকবার তোমার পৃথিবীর সব কোনে এ আওয়াজ নিশ্চয়ই পৌঁছবে পৌঁছবে এ আওয়াজ নিশ্চয়ই পৌঁছবে পৌঁছবে এ আওয়াজ নিশ্চয়ই পৌঁছবে পৌঁছবে এ আওয়াজ নিশ্চয়ই পৌঁছবে পৌঁছবে এ আওয়াজ নিশ্চয়ই পৌঁছবে পৃথিবীর শুরু থেকে আজ তাকে এই দিনে কত রাসুল নবী এসেছে এসেছে সবারই দাওয়াত ছিল আল্লাহকে এক বলো তিনি ছাড়া নেই কোন প্রভু হে প্রভু হে পৃথিবীর শুরু থেকে আজ তাকে এই দিনে কত রাসুল নবী এসেছে এসেছে সবারই দাওয়াত ছিল আল্লাহকে এক বলো তিনি ছাড়া নেই কোন প্রভু হে প্রভু হে এভাবেই মুসলিম পৃথিবীর শেষ বৃষ্টির আবার জয় ফিরিয়ে আনবে আনবে আল্লাহু আকবার কালিমার ঝান্ডা পৃথিবীর আকাশে উড়বে উড়বে পৃথিবীর আকাশে উড়বে উড়বে পৃথিবীর আকাশে উড়বে উড়বে পৃথিবীর আকাশে উড়বে উড়বে পৃথিবীর আকাশে উড়বে পৃথিবীর সব কোনে মুসলিম যত আছে একসাথে একজোট বেঁধে নাও বেঁধে নাও কাফন মাথায় তুমি ইসলাম প্রচারে সাহাবি যুগে ফের ফিরে যাও ফিরে যাও পৃথিবীর সব কোনে মুসলিম যত আছে একসাথে একজোট বেঁধে নাও বেঁধে নাও কাফন মাথায় তুমি ইসলাম ইসলাম প্রচারে সাহাবি যুগে ফের ফিরে যাও ফিরে যাও আল্লাহ আকবর ওই দেখো ডাকছে জিহাদের ময়দানে কে তোমায় কে তোমায় এখনো কি থাকবে তন্দ্রা বিমুখ হয়ে মুহাম্মদের ডাক শুনো না শুনো না মুহাম্মদের ডাক শুনো রে শুনো রে মুহাম্মদের ডাক শুনো রে শুনো রে আল্লাহু আকবর প্রভু হে আওয়াজ নিশ্চয়ই পৌঁছবে পৌঁছবে কালিমার ঝান্ডা উড়বে উড়বে মুহাম্মদের ডাক শুনরে শুনরে মুহাম্মদের ডাক শুনরে শুনরে মুহাম্মদের ডাক শুনরে শুনরে মুহাম্মদের ডাক শুনরে শুনরে মুহাম্মদের ডাক শুনরে শুনরে হে যুব হে যুব মুহাম্মদের ডাক সরে আলোড়ন চলো এগিয়ে যাই স্বপ্নময় আগামীর পথে